তিনি জায়েদকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে সাত কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন এখন ওইসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না মাশাল্লাহ ভাই ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু সম্পর্কে জানেন জাহিদ ইবনে সাবিদ রাজিয়াল্লাহ সম্পর্কে জানেন মাশাল্লাহ অনেক মুসলিম এই নামগুলো জানে না সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু সাল্লাম বলেছেন গাছপাল জন অধ্যায় আট অনুচ্ছেদ বত্রিশ সত্য অনুসন্ধান করো সত্য তোমাকে মুক্তি দিবে আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে কোনো সমস্যা নেই ভাই সমস্যা নেই আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি যারা কোরআন সংকলন করেছিলেন সাহাবাগণের একটি দল ছিলেন নবীজির সাহাবাগণ যখনই নবীজি কোনো ওহি পেতেন তাদের সামনে তিনি ওহি বলতেন যেমন ধরেন তিনি ওহি পেয়েছেন আর মার্শাল্লাহ স্মৃতিশক্তি খুবই ভালো ছিল আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন তিনি পুনরাবৃত্তি করতেন আর এগুলো লিখে রাখা হতো নবীজি নিজে তদারকি করতেন তিনি ছিলেন উম্মি কিভাবে করতেন যাচাই বলতেন পড়ো ঠিক আছে তাই নবীজি নিজে যাচাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লিখা হতো তা সঠিক ছিল কি না তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন যখন ওই আসতো বাইশ বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মহাম ক্রমধারাটাও আর তারপর অনেকে অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখত নিজেদের নোটবইয়ের মধ্যে অনেক সাহাবা এটা করেছেন তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি ধরেন একজন টিচার নোট দিচ্ছেন একশো ছাত্র তা লিখছে কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে যদিও আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নম্বর আয়াত নাম্বার অধ্যায় নম্বর আয়াত নাম্বার দ্রুত লিখে রাখলো আর যাতে না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন কোথায় আমি বলেছি আমি কি চেক করেছি তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন যখনই ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হজরত আবু বাকের আদালনের কাছে ছিল পরবর্তীতে এই কপি ছিল নবীজের স্ত্রী হজরত হাফসার আদিয়াল্লাহানহার কাছে উসমান রাজিয়াল্লাহানু সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায় আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো ভুল সঠিক যাই হোক কারণ ওইগুলো যাচাই করা হয়নি লোকজনের হাতে নিজস্ব নোট ছিল ধরেন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে হতে পারে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন ঠিক একশো পার্সেন্ট হওয়া খুবই কঠিন আশি বা এটা হতে পারে একশো পার্সেন্টই সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান আমি যাচাই করে লিখেছি আপনার নোটটা আপনি ফেলে দিন কেন আপনার নোট লাগবে আমি তো বই দিচ্ছি যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি এটা ঠিক এটা দেখেছি আমি ডাক্তার জাকির নায়েক আমার বই একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন আল্লাহ সুবাহ তালার ওহি হজরত উসমান রাজি আল্লাহ আনহো বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে তার মানে এনা যে বিভিন্ন কোরআন ছিল কোরআন একটাই যা নাজিল হয়েছিল তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি জাদুঘরে ইস্তাম্বুলে তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাব দিয়ে একই রকম পাবেন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে মিল তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাসাল্লাহ হাফেজ রয়েছেন মাসাল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে যদি সব কপে পুড়িয়ে ফেলেন সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে আশা করি উত্তরটা পেয়েছেন তবে এটা কি এক না বিখ্যাত কারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর বলতে গেলে পুরোটাই ভুল আমাদের যা বুঝতে হবে জায়েদ ইবনে সাবিদকে প্রধান অহিলেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাথে অনেক সাহাবি ছিলেন তাকে প্রদান করা হয়েছিল আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন পরবর্তীতে হজরত আবু বাকর রাজি আল্লাহর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয় কারণ সেই সময় কোনো কাগজ ছিল না কলম ছিল না এগুলো লেখা হতো পাথরে হাড়ের উপর ব্লেডের উপর বিভিন্ন বস্তুর গায়ে পরবর্তীতে এটাকে একটা বস্তির ভেতর রাখা হয় তারপর বই আকারে কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয় হজরত উসমান রাজিয়াল্লাহন সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওই লিখেছিলেন এবং আবারও জায়েদ ইবনে সাবিদকে প্রধান করা হয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন পরবর্তী প্রশ্নটি করুন ভাই জাকির নায়েক আসসালামু আলাইকুম আমি নামিতা পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে বোন সুন্দর প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের অনুধাবন এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে তাই মদপান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদ পান বন্ধ করব না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না শুকর খাওয়া বন্ধ করব না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব। তার মানে আমি চল্লিশ বছর বোকা ছিলাম তাই না করাই ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই বোন এগুলোই হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন তাই আপনাকে যা বুঝতে হবে সত্য খুব স্পষ্ট এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরও পুরাতন বন্ধুরা আছে আর লোকজন আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাসাল্লাহ তারা আমাকে সম্মান করে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন মাসাল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা আরেকটা বিষয় কোরআন পরিষ্কার বলছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত দুইশো ছাপান্ন দিন ধর্মের ব্যাপারে জোরাজোরি নেই সত্য মিথ্যা থেকে স্পষ্ট বোন আমাদের কাছে সত্যকে তুলে ধরা কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক সেটা তার জন্য সহজ এটা আছে পবিত্র কোরআনে সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত নিরানব্বই যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম খুব সহজ কোন ফাইয়া কোন খুব সহজ তাহলে পরীক্ষাটা কোথায় আল্লাহ বলছেন কোরআনে অধ্যায় সাতষট্টি আয়াত দুই আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কেউ উত্তম আমলকারী তাই বলে জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা যখন কেউ সত্যকে বোঝে সবকিছুই বোঝে কিন্তু মানে না হয়তো আশি ভাগ মানে পঞ্চাশ ভাগ মানে খুব কম মানুষই একশো ভাগ মানে এমনকি সব মুসলিমও একশো ভাগ মানে না কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে তারপরও সে মুসলিম তাই বোন আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ আর সর্বশেষ চূড়ান্ত নবীর উপর বিশ্বাস আখিরাতে বিশ্বাস করা এই দুই তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি লা ইলাহা বোন আল্লাহ আপনাকে দয়া করুক আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ আপনাকে অভিনন্দন জানাই বোন আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতে দিক আমিন اقرأ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 সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن পরবর্তী প্রশ্ন সামনে পুরুষদের মধ্য থেকে প্রথমে আমি এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত মহারাষ্ট্রের বিদ থেকে এসেছি এই অনুষ্ঠান সবার জন্য শান্তি আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে তবে আমার প্রশ্নটি কোরআনের সাথে সংশ্লিষ্ট না হ্যাঁ হ্যাঁ স্যার লক্ষ লক্ষ মারাঠি বক্তা আছে আমিও মারাঠি আইআরএফ এর ভূমিকা কি মানে ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন আইআরএফ মারাঠিদের বা অমুসলিমদের জন্য কি করছে ভাই সুন্দর প্রশ্ন করলেন যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি তাই বললেন যে মারাঠি আর অমুসলিমদের জন্য আমরা কি করছি এটাই আপনার প্রশ্ন ছিল যদি মারাঠিদের ব্যাপারে বলেন আমি খোলাখুলিভাবে বলবো আমরা করতে চাই তবে বেশি করতে পারছি না আমার কিছু বই মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে অন্যরা করেছে কারণ আমি মারাঠি ভাষা জানি না বলতে পারি না তবে আমাদের কিছু করা উচিত আর আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদের বিভিন্ন ভাষা শেখাতে আমি মারাঠি বুঝি বলতে পারি না কিছু পারি ভালো না যদি বলতে পারতাম তাহলে হয়তো মারাঠি ভাষাতেও আমি লেকচার দিতে পারতাম তবে আমাদের কিছু বক্তা আছেন এ যারা মারাঠি ভাষায় লেকচার দেন যেমন ভাই আব্দুল গফুর করেছি মারাঠিতে কোনো লেকচারের নিমন্ত্রণ পেলে তাকেই পাঠানো হয় তাই আমরা যা করছি লোকজনকে ট্রেনিং দিচ্ছি যাতে তারা বিভিন্ন ভাষায় শান্তির বাণী প্রচার করতে পারে যে কোনো অনুষ্ঠান ইংরেজিতে হয় আর অনেকে তিন চারটা ভাষা জানেন তাই ট্রেনিংটা হয় ইংরেজিতে কখনো উর্দুতে হিন্দিতে তারপর চলে যায় দক্ষিণ আফ্রিকা থেকে আসে যদি আফ্রিকা থেকে আসে তখন সে আফ্রিকার ভাষায় কথা বলে অনেক লোকই আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মালয়েশিয়া থেকে আসে ইউএসএ থেকে আসে সিঙ্গাপুর থেকে আসে সৌদি আরব থেকে আসে ফিলিপাইন থেকে তাগালু আমি তাগালু জানি না কি করে আমি ইংরেজিতে বলি তারপর তাদেরকে বলি তাগালুতে সেই ভাষা পৌঁছে দেওয়ার জন্য আমার বার্তা আপনি পৌঁছে দেন এখানে যা শিখেছেন যা শুনেছেন মারাঠিদের কাছে আপনি আমার হয়ে কাজ করেন ইনশাল্লাহ প্রথম প্রশ্ন শেষ এবার দ্বিতীয় প্রশ্নে আসি অমুসলিমদের জন্য আমরা কি করছি খুব বেশি কিছু করতে পারছি না যতটুকু সামর্থ্য আছে করছি অনেক কিছু করা যাবে যেহেতু এই প্রতিষ্ঠানটা অনেক বড় মার্শাল্লা আমাদের দুই হাজারের বেশি ভলেন্টিয়ার আছে তারপর বলবো কিছু করছি না প্রয়োজনের তুলনায় আমাদের সংগঠন খুব ছোট খুবই ছোট এই কনফারেন্সের আয়োজন করছি অমুসলিমদের অগ্রাধিকার দিচ্ছি কারণ আপনারা আমাদের ভিআইপি গেস্ট বিশেষ অতিথি আপনি অন্য মুসলিমদের চেয়ে আমার বেশি কাছে কেন কারণ আমাকে দাওয়া দিতে হবে আল্লাহ বিচারের দিন জিজ্ঞেস করবেন দাওয়া দিয়েছিলাম কিনা তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সত্য প্রচার করতে এই অবস্থান থেকে আর এই সম্মেলন দশ দিন ব্যাপী আমরা অমুসলিমদের নিমন্ত্রণ করছি পোস্টারে উল্লেখ আছে সব ধর্ম স্বাগতম সব ধর্মের লোকদের স্বাগতম তবে প্রশ্নোত্তর পর্বে আমরা তাদের অগ্রাধিকার দেই তাদের অগ্রাধিকার দেই যাতে তাদের সন্দেহ দূর করা যায় অনেক অমুসলিমদের সন্দেহ আছে তারা আমাদের সাথে রাগ করে ভাই জাকির আমরা কি করব। কিছুক্ষণ পর কালকে দেখে নেব সমস্যা নেই কাল মানে আগামীকাল না হয়তো দশ দিন পরে তাই সত্যটা জানানোর পাশাপাশি যা করছি হয়তো এক লক্ষ মানুষ হবে এখানে মার্শাল্লাহ এক লক্ষ মানুষ কিন্তু ষাট মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি দেখছে তারপরও প্রয়োজনের তুলনায় সামান্য আইআরএফ মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যা করা দরকার এর সামান্যই করছি তবে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করছি আর আল্লাহ তালার কাছে দোয়া করছি আমাদের এই চেষ্টাকে কবুল করো সত্যের বাণী পৃথিবীতে প্রচারের এই চেষ্টাকে আশা করি উত্তরটা পেয়েছেন আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল হ্যাঁ বোন প্রশ্ন করুন আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত পঞ্চাশ এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে তাহলে কেন মানুষ মানছে না বোন নামটা বলবেন প্লিজ চাসরি বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে আল ইমরান অধ্যায় তিন আয়াত পঞ্চাশ যে আমাদেরকে যীশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ইসলাম আল্লাহ উপর বিশ্বাস করতে হবে বোন আপনাকে পুরস্কার করে বলি যে ইসলামী একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যিশু বা ইসা আল্লাহ সাল্লামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিশুবা ইসলামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ তালার একজন মহান নবী আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসি মানে খ্রিস্ট আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি তিনি মৃত্যুকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্যে বোন খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় বোন পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ইসাল্লাহ সাল্লাম তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু ভাইসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিশু বা ইসলাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে গসপেল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু আলাইসাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপুল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি শয়তানকে তারা ঈশ্বরের আত্মার সাহায্যে গসপুল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপুল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক আমি আমার নিজের ইচ্ছায় চলি না সর্বশক্তিমানের ইচ্ছায় চলি আমার পিতার ইচ্ছা চলি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছা চলি না সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা চলি সে মুসলিম যিশু বা ইসা ছিলেন মুসলিম কখনো ঈশ্বর দাবি করেননি আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অব অ্যাক্স দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ বাইশ শোনো ইসরায়েলবাসী নাজারাথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছো নাজারাথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছ তাই আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট বাইসাল্লাম আল্লাহ সুবাহর একজন মহান নবী ছিলেন তবে ঈশ্বর ছিলেন না এখানে আমরা পার্থক্য করি যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু বা ইসাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে যখন যিশু বা ইসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য শুধু বন ইসরায়েলদের জন্য কোরআন স্পষ্ট করে বলছে সুরাসাফ অধ্যায় একষট্টি আয়াত ছয় যে যিশু বা ইসাল্লাহ সাল্লাম নবী হিসেবে এসেছিলেন বন ইসরায়েলের কাছে এটা বলা হচ্ছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে যিশু বা ইসলাহ সাল্লামকে প্রেরণ করেছিলেন বন ইসরায়েলের কাছে এটা বলা হচ্ছে গসপুল অফ ম্যাথিউ অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিশু বা ইসাল্লাহ সাল্লাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু মুসলিম জেন্টাইলদের পথে যাবে না সামারিটানদের শহরে প্রবেশ করবে না বরং ইসরায়েলের হারানো মেষদের কাছে যাবে একই কথা বলা হয়েছে গসপাল ম্যাথিউ অধ্যায় পনেরো অনুচ্ছেদ চব্বিশ তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেষদের কাছে সুতরাং যীশুখ্রিস্টকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলদের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন যিশুবা সাল্লাহ সাল্লাম যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা হচ্ছে গসপেল অফ লুক যে যিশুবা সাল্লাহ সাল্লামের খাতনা করা হয়েছিল অষ্টম দিনে আমরা মুসলিমরা মাসাল্লাহ খাতনা করে থাকি অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না তাই যদি বলেন যিশুবা ইসলামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে এটা বলা হচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো যে মাতাল হবে না এটা বলা আছে বুক অব প্রবাদ অধ্যায় বিশ অনুচ্ছেদ একে যে মদ একটা ধোকা আমরা মুসলিমরা মদ পান করি না কোরআন বলছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নব্বই মদ হারাম আমরা স্পর্শ করি না কখনো আমরা মদ খাই না মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না অনেক জায়গায় আছে এটা আছে বুক অফ লেভেটিকাস অধ্যায় এগারো অনুচ্ছেদ সাত ও আট আরো আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট বুক অফ আয়জা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ কমপক্ষে পাঁচবার যে শুকর খাওয়া যাবে না আমরা মুসলিমরা আমরা শুকর খাই না কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায় তাই যদি খ্রিস্টান মানে যারা খ্রিস্ট বা ইসা আলাহিসাল্লামের শিক্ষাকে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আমি এভাবে বলে যেতে পারবো যখন যিশু সাল্লামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলেছেন এটা হিব্রু ধৃতি যার মানে শোনো ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন আমরা মুসলিমরা মাসাল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু আলাইসাল্লামের শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু ভাই সাল্লাহামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন বোন اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا أعماقنا الإيمان নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা সাহল ইবনু সাদ রাজিয়াল্লাহু আনহু বলেন আমি আবদুল্লাহ ইবনু জুবায়ের রাজিয়াল্লাহু আনহুকে মক্কায়